আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবাতুল মুতাকিন ও উসল্লি ও উসল্লিম আলা নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক রিসালাতুল হাদিস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই যে গ্রন্থ থেকে আপনাদের সামনে হাদিসের বার্তাটা পেশ করব প্রিয় দর্শক সেটি হচ্ছে ইমাম বখারি রাহেমাহুল্লার প্রখ্যাত সাহেহ আল বখারি তো আমরা হাদিস শুরু করার আগে আরও বেশ কয়েকটি জিনিস জানার বা বোঝার চেষ্টা করব সেটি হচ্ছে ইমাম বখারি রাহেমাহুল্লার একটা সংক্ষিপ্ত পরিচিতি এবং তার এই গ্রন্থ প্রণয়নের কারণ এবং এই গ্রন্থের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর পাশাপাশি এই গ্রন্থের নামটাও আপনাদের সামনে এসে যাবে ইনশাল্লাহ আসুন আমরা শুরুতেই ইমাম বখারি রাহেমাহুল্লার সাথে একটু পরিচিত হই পরিচিত হওয়ার আগে দর্শক আরেকটা কথা বলি সেটি হচ্ছে এই মুসলিম উম্মার ক্ষণজন্মা যে কয়েকজন স্কলার আমরা প্রথম তিনটা শ্রেষ্ঠ যুগের পরে পাই তার মধ্যে ইমাম বখারি অন্যতম one of the scholar of the উম্মা one of the scholar of the উম্মা ইমাম বখার রাহমাহুল্লাহ অস্বাভাবিক ধরনের ক্ষুরোধার মেধাবী এবং হাদিস সংকলনের ক্ষেত্রে এক মাইলস্টোন আমরা তার সাথে পরিচিত হয়ে আমার মনে হয় আরও অনেক কিছু জানতে পারবো ইনশাল্লাহ আমরা প্রথমেই তার নামটা সম্পর্কে বলি তার উপনাম এবং আরও যে সমস্ত তাদের বংশলতিকা রয়েছে তার মধ্যে হলো তার নাম হলো মোহাম্মদ আর উপনাম যেটাকে বলা হয় আরবিতে কুনিয়া সেটি হচ্ছে আবু আবদুল্লাহ তাহলে তিনি হচ্ছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ এবং তার পিতা হচ্ছে ইসমাইল দাদা হচ্ছে ইব্রাহিম তাহলে এসব কিছু মিলিয়ে আপনারা জানেন আরবিতে কিভাবে নামটা বলতে হয় এবং আরবিতে অনেক লম্বা নাম থাকলেও সেখানে আসলে প্রথমে কুনিয়াত তারপরে নাম তারপরে বাবার নাম দাদার নাম তারপরে দাদার নাম এভাবে আসে সেই হিসাবে যদি আমরা তাকে উল্লেখ করি তাহলে তিনি হচ্ছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ এবেন ইসমাইল এবেন ইব্রাহিম এবেন মগিরা এ হচ্ছে তার সংক্ষিপ্ত বংশলতিকা সহ নাম কবে জন্মগ্রহণ করেছিলেন এখনও জন্মা মুহাদ্দিস রাহেমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছিলেন একশো চুরানব্বই হিজড়ির তেইশে সাওয়াল সালাতুল জুমার পর একশো চুরানব্বই হিজড়ির তেইশে সাওয়াল সালাতুল জুমার পর এবং তার জন্ম হয়েছিল বর্তমান পারস্য বা ইরান যেখানে আছে খোরাসান সেই খোরাসান এর বোখারায় খোরাসান প্রদেশের বোখারায় এটা মধ্য এশিয়ার মধ্যে পড়ে বোখারা পরবর্তীতে একটা সোভিয়েত ব্লকের একটা রাষ্ট্রের মধ্যেও ছিল আমরা জানি প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এখন আর নেই যাই হোক খোরাসান প্রদেশের প্রদেশের বোখারায় তার জন্ম হয়েছিল আর আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের যেমন ছোটোকালে তার পিতৃবিয়োগ হয়েছিল ঠিক তেমনি ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনিও শৈশবে তার পিতাকে হারান অর্থাৎ তার পিতা মৃত্যুবরণ করেন তার শৈশবে এরপর তিনি তার মায়ের কাছেই লালিত পালিত হন ছোট সময় থেকেই এলেম অর্জনে তিনি ব্রতী ছিলেন কষ্ট করেছেন কারণ এলমি ফ্যামিলিতেই তিনি আসলে মানুষ হয়েছেন আর তার মাও ছিল এক্ষেত্রে অত্যন্ত সিরিয়াস তিনি ছোট সময় থেকেই তীক্ষ্ণ মেধা প্রখর স্মরণশক্তি বুদ্ধিমত্তা এবং অভূতপূর্ব প্রতিভা স্বাক্ষর রেখেছিলেন দশ বছর বয়সে তিনি হাদিস হেফজ করার প্রতি মনোযোগী হয়েছিলেন এবং অনেক হাদিস তিনি হেফজ করেছেন তেরো বছর বয়সে তিনি হাদিসের দুটো বই মুখস্থ করে ফেলেছেন এবং বিভিন্ন বিশেষজ্ঞ আলেম ওলামা স্কলারদের কাছে যেয়ে যে তিনি প্রভূত জ্ঞান অর্জন করেন এবং অল্প সময়ের মধ্যে তিনি আবার বিভিন্ন দেশীয় সফরের যে পরিকল্পনা সেটা গ্রহণ করেন যে সমস্ত দেশগুলো তিনি সফর করেছেন জ্ঞানের স্বার্থে সেগুলোর মধ্যে রয়েছে কুফা বসরা বাগদাদ মিশর সিরিয়া ইত্যাদি এবং মূলত যে কাজটা তিনি এখানে করেছিলেন সেটা হচ্ছে হাদিস সংগ্রহ করা হাদিস শোনা সে সময় এটাই ছিল এলেমের সবচেয়ে বড় শাখা হাদিস শোনা কোরআন তো আছেই লিপিবদ্ধ কোরআনকে সংকলন করেছিলেন আবকর রাদি আল্লাহ তালানহু তারপরে অমর এবং তারপর ওসমান রাদি আল্লাহ তালানহু সেটা আরও ব্যাপকভাবে সুন্দরভাবে সংকলনের কাজ সমাপ্ত করেছিলেন ফলে সবার কাছে কোরআনটা আজকে আমাদের কাছে যেভাবে লিপিবদ্ধ যে রূপে আছে সেটা সবার কাছে ছিল কিন্তু সংকলনের গুরুত্ব তখন পাচ্ছিল তখন হাদিস যেখানে হাদিসের নানা ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে সেখান থেকে যাচাই করে সাহি হাদিসগুলো সংকলন করা ইত্যাদি ফলে এই জন্যে তিনি বহু দূরদেশ পর্যন্ত সফর করেছেন তিনি আমরা দেখেছি বোখারায় জন্মগ্রহণ করার পরেও তিনি এরপরে কুফায় গিয়েছেন বসরায় গিয়েছেন ইরাকের বিভিন্ন শহরে গিয়েছেন বাগদাদে গিয়েছেন মিশর সিরিয়াতে পর্যন্ত ভ্রমণ করেছেন এখানে একটা কথা আমি বলে নেই প্রিয় দর্শক সেটি হচ্ছে জ্ঞানের উদ্দেশ্যে সফর করা এটি কিন্তু সালাফে সালেহিনের একটা চমৎকার সন্না এবং এই সন্ন্যার অনুমতি স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামই দিয়েছিলেন দিয়েছিলেন বলে আমরা সেটাকে সন্না বলছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক সাহাবাকে কাউকে ইয়ামানে পাঠিয়েছেন একাধিক সাহাবাকে ইয়ামানে পাঠিয়েছেন কাউকে বিভিন্ন গোত্রের কাছে পাঠিয়েছেন বিভিন্ন দেশে পাঠিয়েছেন এমনকি রোম সাম্রাজ্য তিনি তার বার্তা বাহকদেরকে পাঠিয়েছিলেন অ্যাম্বাসাডরদেরকে পাঠিয়েছিলেন আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন ইত্যাদি আমরা দেখি যে এই যে দিনের বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছানো অথবা যেখানে এলেম আছে সেখান থেকে জ্ঞান আহরণ করার এই সুন্নাতটা স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগ থেকে শুরু হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে অনেক সাহাবারা যারা ইমান নিয়ে আবার নিজ গোত্রের কাছে চলে গিয়েছেন আবার এলেমের জন্য তার কাছে সফর করেছেন তাহলে এলেমের জন্য সফর করেছেন এলেম পৌঁছানোর জন্য সফর করেছেন এটা হচ্ছে মুসলিম ওম্মার স্কলারদের একটা সন্না ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি এই দুই উদ্দেশ্যে সফর করেছেন তিনি কখনো সফর করেছেন এলেম অর্জনের জন্য এবং কখনো সফর করেছেন এলেম পৌঁছানোর জন্য আমরা চারিত্রিক নানা ধরনের ভালো ভালো গুণ এই মনীষীর মধ্যে দেখতে পাই তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী সকলের আস্থাভাজন এবং বিশ্বস্ত ফেকাহ রাবিদের মধ্যে সর্বসম্মতিক্রমে তিনি ছিলেন ফেকাহ আয়দলুন তাম্মদ্দপ্ত তার মুখস্থ শক্তি ছিল অত্যন্ত প্রখর তার আরেকটা ভালো গুণ আমরা পাই যে তিনি তৎকালীন আমির ওমারা অথবা যারা প্রভাবশালী প্রশাসক ছিলেন সরকারের ছিলেন তাদের থেকে একটু দূরে থাকতেন থাকতেন এই জন্যে যাতে করে তাদের দ্বারা প্রভাবিত না হন তাদের সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো জ্ঞানকে অর্জন করেন এবং অর্জন করে সেই জ্ঞানকে ওই লোকদের পক্ষে কাজে লাগান এটা যেন না ঘটে সেই জন্য তিনি এদের থেকে দূরে থাকতেন কারণ সব যুগে আমরা দেখি যে প্রশাসকদের পক্ষে জ্ঞানকে কাজে লাগানোর একটা প্রবণতা একদল লোকের মধ্যে দেখা যায় কিন্তু মহান ব্যক্তিরা অনেক জুলুম নির্যাতন সহ্য করেও তারা দুনিয়া স্বার্থ ত্যাগ করে তাদের থেকে দূরে থাকতেন তাদের কাছাকাছি থাকলে দুনিয়া পাওয়া যায় কিন্তু তারা দুনিয়াকে বিসর্জন দিয়ে তাদের কাছ থেকে দূরে থাকতেন এই এলেমটাকে ফ্রি রাখার জন্যে এই এলেমটাকে শুধুই আল্লাহর ওয়াস্তে অর্জন করা এবং মানুষের কাছে বিলানোর জন্যে তারা এই মহান গণটি বা আখলাকটি অর্জন করেছিলেন ইমাম বুখারি সর্বমোট তিন লাখের চাইতেও কিছু বেশি হাদিস সংগ্রহ করেন এর মধ্যে দু লাখের বেশি হাদিস তার নিজের মুখস্থই ছিল দু লাখের বেশি মুখস্থ ছিল এবং হাদিউসারি মোকাদ্দমাত সাহি আল বুখারি গ্রন্থে হাফিজ ইবনা হাজার আল আসকালানি এটি তুলে ধরেছেন ইমাম বুখারি রাহেমাহুল্লাহ একবার স্বপ্নে দেখেন যে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সামনে তিনি দাঁড়িয়ে আছেন এবং তার গা থেকে তিনি মাছি তাড়াচ্ছেন মাছি সাধারণত যে কোনো লোক বসে থাকলে তাদের গায়ে এসে ডিস্টার্ব করে কিন্তু তিনি দেখলেন যে মহান দায়িত্বটা পালন করছেন রাসুল সাল্লাহ সাল্লাম বসে আছেন আর তিনি তার গা থেকে মাছি তাড়াচ্ছেন ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার এই স্বপ্নের তাবির সম্পর্কে বিজ্ঞ লোকদের তিনি জিজ্ঞেস করলেন তখন তাদের মধ্যে একজন বিশেষজ্ঞ তাকে বললেন যে আপনি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামে প্রণীত যে জাল হাদিসের একটা বহর দেখা যাচ্ছে সেগুলো থেকে সহি হাদিসকে পৃথক করবেন এই এরকম একটা বিষয়টা আমরা আপনার স্বপ্ন থেকে তা আবিস্বরূপ পাচ্ছি এটিও হাজার উল্লেখ করেছেন হাদিউসারিতে আমরা যদি ইমাম বুখারির বাস্তব জীবনটা দেখি পরবর্তীতে তার গ্রন্থের উপর আমরা আরও কিছু কথা বলবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আমরা দেখি যে মহান কাজটা তিনি করেছিলেন এত সফলভাবে করেছিলেন যে বিশ্বে যতগুলো হাদিসের সংকলনমূলক গ্রন্থ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে সহি আল বুখারি সহি আল বুখারি সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের মর্যাদা পেয়েছেন কারণ এই গ্রন্থে তিনি সহি হাদিসের যে বিশাল সমারোহ সৃষ্টি করেছেন এবং যত সুন্দরভাবে সংকলন করেছেন যত সাফল্যের সাথে যত বিশ্বস্ততা বিশ্বস্ততার সাথে সেটা অন্যগুলোর চাইতে অনেক ডিস্টিংগুইস্ট অনেক পৃথক অনেক সুন্দরভাবে করেছেন বলেই সেটি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে অর্থাৎ স্বপ্নের সে তাবিরের এখানে একটা বাস্তবতা আমরা দেখেছি ইমাম বুখারির কথা আমরা একটু আগে বলেছি প্রায় তিন লাখেরও বেশি হাদিস তিনি সংগ্রহ করেছেন দু লাখেরও বেশি তার মুখস্থ ছিল এর মধ্য থেকে বেছে বেছে বেছে তিনি সাত হাজার দুশো পঁচাত্তরটি হাদিস তিনি তার সহি বুখারিতে স্থান দিয়েছেন সাত হাজার দুশো পঁচাত্তরটি হাদিস সহি বুখারির মধ্যে স্থান দিয়েছেন আর আমরা জানি যে যারা সহিবখারি পড়েছেন সেখানে অনেকগুলো রিপিট হাদিস আছে এই রিপিটেশন নিয়েও আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ কেন তিনি রিপিট করেছিলেন এবং এই ক্ষেত্রে তার ম্যাথোডলজিটা কী ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো এই পুনরাবৃত্তির গুলোকে যদি আমরা একটা ধরি যেমন কোনো হাদিস ছয়বার বা তিনবার বা চারবার বা দুইবার পুনরাবৃত্তি করেছিলেন সেগুলোকে যদি পুনরাবৃত্তির হাদিসগুলোকে বাদ দিয়ে আমরা একক হাদিস হিসাবে তিনি কতটা বর্ণনা করেছেন সেটা ধরি তাহলে সেখানে পুনরাবৃত্তিবিহীন হাদিসের সংখ্যা দাঁড়ায় দু হাজার দুশো তিরিশটি দু হাজার দুশো তিরিশটি যা তিনি তার শুধু সহিয়াল বখারি গ্রন্থে উল্লেখ করেছেন এখানে আরও চমৎকার ঘটনা আছে প্রিয় দর্শক সেটি হচ্ছে প্রত্যেকটা হাদিস সহি গ্রন্থে লিপিবদ্ধ করার আগে তিনি অজু করে দুরাকাত সালাত আদায় করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যেন তাকে তৌফিক দেন যেন এই হাদিস শাস্ত্রটাকে তিনি নিষ্কলুষভাবে সুন্দরভাবে অথেন্টিকভাবে তিনি সংকলন করতে পারেন এবং তিনি সেটা করেছিলেন তিনি সেটা করেছিলেন তো সোহেব বুখারির এই গ্রন্থটি হচ্ছে ইমাম বুখারির সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ তিনি আরও অনেক গ্রন্থ লিখেছেন সেগুলো আমরা বলবো আর এই গ্রন্থটি নাম সম্পর্কে আমরা দেখি যে ওলামাই কেরাম দুটো মত পোষণ করেছেন এর মধ্যে ইবনে হাজার আল আসকালানি তিনি এই গ্রন্থটির নাম উল্লেখ করতে গিয়ে বলেন এটি হচ্ছে আল জামে আসাহিহ আল মুসনাদ আল জামে আসাহিহ আল মুসনাদ মিন হাদিফ রাসুলিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহ الجامع الصحيح المسند من حديث رسول الله صلى الله عليه وسلم وسننه وأيامه আর হাফিজ ইবনে ইবনু সালাহ আরেকজন প্রখ্যাত মহাদ্দেশ ছিলেন তিনি অবশ্য এই সহি গ্রন্থের নাম উল্লেখ করেছেন এভাবে আল জামে আল মুসনাদ আসাহি এখানে তিনি আসাহিহের আগে আল মুসনাদ কথাটি লাগিয়েছেন আল জামে আল মুসনাদ আসাহি আল মুখতাসর মিন উমুরে রসুলিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওয়াসুনানিহি ওয়া আয়ামিহি কিন্তু আমাদের কাছে সেটি আমরা অনেকেই বখারি বলি বা বখারি শরীফ বলি অনেকে সাহি বখারি বলি অনেকে আলজামিরা সাহিহ এই নামে অভিহিত করি এতে কোনো অসুবিধা নেই যে নামে আমরা বলি না কেন এটি হচ্ছে সাহি আল বখারি সাহি আল ইমাম আল বখারি সংক্ষেপে এটা বললেই আমাদের কাছে বেশি পরিচিত মনে হয় প্রিয় দর্শক এ বিষয়ে আমাদের বলার আর অনেক কিছু ছিল কিন্তু আজকের পর্বের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি বিধায় আমরা এখানেই শেষ করব ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আরও কিছু বক্তব্য এ বিষয়ে প্রদান করব যেটা ইমাম বখারির জীবনের সাথে রিলেটেড কিংবা তার সাহি আল বখারি সম্পর্কিত আরও কিছু তথ্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন এই মহান গ্রন্থ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং সাফল্যের সাথে আজকে এই প্রথম পর্ব আমরা শুরু করলাম আমরা শেষ পর্ব পর্যন্ত যেন চালিয়ে যেতে পারি জাতির উদ্দেশ্যে এই বিশাল ঐতিহ্যকে আমরা যেন রেখে যেতে পারি এবং আমরা যেন সহিবখারিকে ভালোবাসি আমরা যেন আমাদের প্রিয় রাসুলকে ভালোবাসি মহাব্বত করি তার সুন্নাকে মহাব্বত করি এবং সে আলোকে জীবন গড়ি সে আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওসল্লাহ ওসাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ Oh.